মৃত্যু ঘন্টা বাজবে যেদিন বুঝবে ওগো তুমি সেদিন দুনিয়াটা কার পিছে কাটাইলা দুনিয়াটা কার পিছে কাটাইলা মৃত্যু ঘন্টা বাজবে যেদিন বুঝবে ওগো তুমি সেদিন দুনিয়াটা কার পিছে কাটাইলা দুনিয়াটা কার পিছে কাটাইলা কবর হইল প্রথম ঘাটি নাই রে আলো নাই রে বাতি নাই রে কোনো সাদের বিছানা দুনিয়াটা কার পিছে কাটাইলা দুনিয়াটা কার পিছে কাটাইলা মৃত্যু ঘন্টা বাজবে যেদিন বুঝবে ওগো তুমি সেদিন দুনিয়াটা কার পিছে কাটাইলা দুনিয়াটা কার পিছে কাটাইলা চোখ দিয়া অন্যায় ভাবে দেখিয়াছ পর নারী নেকের বোঝা হালকা তোমার পাপের বোঝাটি ভারী চোখ দিয়ে অন্যায় ভাবে দেখিয়াছ পর নারী নেকের বোঝা হালকা তোমার পাপের বোঝাটি ভারী তোমার যেদিন ফুরাবে দিন বুঝবে ওগো তুমি সেদিন দুনিয়াটা কার পিছে কাটাইলা দুনিয়াটা কার পিছে কাটাইলা মৃত্যু ঘন্টা বাজবে যেদিন বুঝবে গো তুমি সেদিন দুনিয়াটা কার পিছে কাটাইলা দুনিয়াটা কার পিছে কাটাইলা সাড়ে তিন হাত মাটির ঘরে রবে পড়ে একা কঠিন কষ্টে থাকবে সেদিন পাবে না কারো দেখা সাড়ে তিন হাত মাটির ঘরে রবে পড়ে একা কঠিন কষ্টে থাকবে সেদিন পাবে না কারো দেখা পুঙ্খানু পুঙ্খানু ভাবে হিসেবে তোমার দিতে হবে পালিয়ে যেতে কোথাও পারবে না দুনিয়াটা কার পিছে কাটাইলা মৃত্যু ঘন্টা বাজবে যেদিন বুঝবে গো তুমি সেদিন দুনিয়াটা কার পিছে কাটাইলা দুনিয়াটা কার পিছে কাটাইলা কবর হইল প্রথম ঘাটি নাই রে আলো নাই রে বাতি নাই রে কোনো সাদের বিছানা দুনিয়াটা কার পিছে কাটাইলা ও দুনিয়াটা কার পিছে কাটাইলা মৃত্যু ঘন্টা বাজবে যেদিন বুঝবে গো তুমি সেদিন দুনিয়াটা কার পিছে কাটাইলা ও দুনিয়াটা কার পিছে কাটাইলা দুনিয়াটা কার পিছে কাটাইলা